আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কোনো কোনো মাসে সিয়াম পালন করতেন না এমনকি আমরা ধারণা করতাম যে সে মাসে তিনি সিয়াম পালন করবেন না আবার কোনো কোনো মাসে সিয়াম পালন করতে থাকতেন এমনকি আমাদের ধারণা হতো যে সে মাসে তিনি সিয়াম ছাড়বেন না তাকে তুমি সালাতরত অবস্থায় দেখতে চাইলে তা দেখতে পেতে এবং ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাও দেখতে পেতে সুলাইমান ও আবু খালিদ আহমদ রহমতুল্লা আলহী হুমায়দ রহমতুল্লা আলহী হতে হাদিস বর্ণনায় মোহাম্মদ ইবনু জাফর রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন